ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন একদিন নবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদের সামনে আসলেন এবং বললেন আমার নিকট সকল নবীর উম্মতকে পেশ করা হয়েছিল তখন আমি একটি বিরাট দল দেখলাম যা দৃষ্টিসীমা পর্যন্ত আবৃত করে ফেলেছিল তখন বলা হলো ইনি হলেন মুসা আল্লাহ সাল্লাম তার কওমের মাঝে